الرجل يفزي إلى امرأته وتفزي إليه ثم ينشر سرها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ومرد مجاهد نظر آتا نہیں مجھ کو وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو हो जिसकी रगु उफे में फकद मस्ती गिरदार सूफी की शरीयत में फकत मस्ती अहवाल फुकी की शरीयत में फकत मस्ती गुफ्तार ये किसोश में ददन गाफिला जा शाहाना बाशी शायद के नगाहे कुनदा गाहना बाशी शायद के नगाहे कुनदा गाहना বাসি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের এক আয়াতের একাংশ এবং মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিকি ইল্লা বিল্লা যারা ধারাবাহিক জুমাতে আসেন তারা জানেন আমি একটা বিষয় আলোচনা করছি দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ আল্লাহ রব্দুল আলমিন আদলের আদেশ দিচ্ছেন আদল আদল কাকে বলে প্রাপকের প্রাপ্য পুঁছি দেয়ার নাম আদল পাওনাদারের পাওনা পুঁছি দেয়ার নাম আদল আল্লাপাক পাওনাদারের পাওনাকে পুঁছি দেওয়ার জন্য সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আদেশ করতেন আল্লাপাকের কাছে বান্দার কি পাওনা বান্দার কাছে আল্লাহর কি পাওনা আলোচনা হয়েছে নবীর কাছে উন্মতের পাওনা উন্মতের কাছে নবীর পাওনা মানুষের কাছে ফেরিস্তাদের পাওনা ফেরিস্তাদের কাছে মানুষের পাওনা এবং মানুষের কাছে জীব জন্তু পাওনা সম্পর্কেও আলোচনা হয়েছে আজকে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে স্বামীর উপর স্ত্রীর প্রাপ্য এবং অধিকার সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেন আজ সারা বিশ্বের মানুষ শান্তির সন্ধানে নেমে গেছে শান্তি কোথায় শান্তি ঘুরছে শান্তি পাওয়া যাচ্ছে না কোথাও শান্তি কোথায় আল্লাহ রব্দুল আলমী কোরআনে কারিমেই বলেছেন অমিন আয়াতিহি আন খলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা وجعل لكم وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে একটি নিদর্শন এই তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা শান্তিতে থাকো এবং পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা সৃষ্টি করেছেন এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন শান্তির জন্য তার মানে স্ত্রীদের কাছে গেলে শান্তি পাওয়া যায় কি পাওয়া যায় স্ত্রীর কাছে গেলে শান্তি পাওয়া যায় এই আয়াত আল্লাহ পাক এই কথায় বলেছেন কিভাবে আল্লাহ রব্দুল আলমিন আদম আলাই সালাতাম পৃথিবীর সর্বপ্রথম মানবকে নিজ কুদরতি হস্তে সৃষ্টি করেছেন লম্বা ছিল ষাট হাত আর সিনা ছিল সাত হাত চোড়া সৃষ্টি করার পর জান্নাত কাটতে দিয়েছেন জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা সকলে মোটামুটি অবগত আছি হাদিসের মধ্যে আছে জান্নাতের একটি কলা হবে বারো হাত লম্বা একটি বড়ই হবে মোটকার মতো একটা ফল আপনার সামনে আনা হবে এই ফলের ভিতরে আমের স্বাদ জামের স্বাদ পেঁপের শাক লিচু আঙ্গুর কমলা আপেল বেদানা প্রত্যেকটি ফলের স্বাদ একটা ফলের ভিতরে আল্লাহ পায় আদম আলাইসালাম আল্লাহ অশান্তির জায়গায় থাকতে দেবেন দিয়েছেন শান্তির জায়গা লক্ষ লক্ষ মাইল বেশি ফল ফুলের বাগান পাতার শেষের সঙ্গে ফুল খাচ্ছে পুরে গেলমান আর সেবক সেবিকার অভাব নেই আকাশ চুম্বে অট্টালিকা হিমেল হাওয়া আহ কত সব কত মজা তারপরেও আদম আলাই সালাম যেন চটপট করতেছে কিসের যেন অভাব দিনের মতো পরিলক্ষিত হচ্ছে আল্লাহ রব্দুল আলমী সুতরাং জানেন বুঝেন ইল্লাল্লাহ আলিম বিজাবি সুদূর অন্তর জামে আল্লাহ তিনি বুঝছেন আদমকে এত নিয়ামত দেওয়ার পরেও কেন তার ভিতরে শান্তি নেই আল্লাহ সেটা বুঝছেন আল্লাহ রবুল আলমিন তখন আদম আলাই সালাতামের বাম পাজরের পাকাহা দিয়ে আম্মাজান হাওয়া আলাইহ সালাতামকে সৃষ্টি করেছেন তখন আদম আলাই সালাতামের ভিতরে স্থিরতা শান্তি ফিরে চলেন এতদিন স্ত্রী ছিল না এই ছিল অশান্তি বলতে আল্লাহ যখন স্ত্রী দিয়েছেন তিনার ভিতরে অটোমেটিক শান্তি ফিরে চলে আসে হেরা পর্বতের গুহায় হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম যখন ধ্যান মধ্যে ছিলেন জিবরিল আলাই সাল্লাম সর্বপ্রথম ওহিকে হেরা সর্বপ্রথম গুহায় এসেছেন আপন সুরজ আকৃতি ধারণ করে সকলে আমরা জানি আল্লাহ রব্বুল আলমী জিব্রিল আলাই সালাতামের সিনার মধ্যে বাম পাশে এবং ডাইন পাশে তিনশো করে ছয়শত ডানা ফিট করছে একটা ডানাকে যদি মেলা হয় আসমান থেকে জমিন পর্যন্ত পুরো আকাশ আসমান জমিন পুরাটি অন্ধকার হয়ে যাবে এত লম্বা লম্বা বড় বড় বিশাল আকৃতি ছয় শত পাখা আল্লাহ পাক আদম আলাহিসাল্লামকে দিয়েছেন বাস্তব রূপ নিয়ে যখন আদম আলাহিসাল্লাম জিবরিল আলাহিসাল্লাম নবীজির কাছে আসলেন একজন মানুষ তো ভয় পেয়ে গিয়েছে ভয় পাওয়ারই তো কথা ঘরমাক্ত হয়ে গিয়েছে ওখান থেকে আল্লাহর নবীর স্ত্রী ছিল তখন মাত্র হজরত খাদিজা রবি আল্লাহ তালা দৌড়াইয়া গিয়ে স্ত্রীর কাছে গেলেন আর অন্য কোনো মানুষকে তিনি দেখেন নাই অন্য কোনো মানুষের কাছে তো যেতে পারতেন কিন্তু অন্য কোনো মানুষের কাছে না গিয়ে কোথায় গিয়েছেন স্ত্রী খাদিজার কাছে গিয়েছেন খাদিজা রবি আল্লাহ তালা শোয়াইলেন কম্বল গায়ে দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন যে আপনাকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না তখন খাদিজা না ওরা কাছে না পাল সকলে জানেন ওর কাছে নিয়ে গেলেন তো বুঝে গেল মসিবতে ছিল কিন্তু দুঃখের কথাটি ব্যক্ত করেছেন স্ত্রীর কাছে গিয়ে অন্য কোনো মানুষের কাছে তিনি যান নাই আমরা সকলে এও জানি নবীজির ইন্তেকাল হয় হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনার উরুর মধ্যে রানের মধ্যে নবীর মাথা ছিল আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন কি দুনিয়াতে সাহাবিদের অভাব ছিল আউ বকর অমর উসমানের মতো নিবেদিত প্রাণ যে সমস্ত সাহাবি ইশারার সাথে সাথে তারা দৌড়াদৌড়ি করত ওরা তো সেদিন ছিল কিন্তু ওদের কোলে আল্লাহর নবীর মাথা ছিল না কেন নবীজির মাথা কোথায় ছিল হজরত আশা সিদ্দিকা রাজি রাজিল্লাহ তালানার উরুতে আশা রাজি রাজিল্লাহ তালানার কুলেই আল্লাহ নবীর ইন্তেকাল হয় মুফাসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহর নবী কাজে কর্মে এটাই প্রমাণ করে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা দুনিয়া ছাড়তেও হয় তারপরেও স্ত্রীর কুল তোমাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা স্ত্রীর কাছে গেলে শান্তি পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিন এই জন্য স্ত্রীদের সাথে সৎ আচরণ করার জন্য বান্দাদেরকে বলেছেন নবীজি অম্মদেরকে বলেছেন আম্মা যান হাওয়া আলাইয়া সালামকে সৃষ্টি করেছেন আদমের বাম পাজরের বাঁকা হা দিয়ে আল্লাহ রবুল আলমিন আদম আলাইসালামকে হাওয়া আলাই সালামকে মাথার হা দিয়ে কেন সৃষ্টি করেন না পায়ের হাড়াতেই কেন সৃষ্টি করেন নেয় শরীরে পাঁচজনের হাড় ছাড়া আর কি হাড় নেই শরীর শরীরের ভিতরে অনেক জায়গাতে তো হাড় কিন্তু আল্লাহ পাক মাতার হাড়াতেই যদি হাওয়া আলাইয়া সালাতামকে সৃষ্টি করতেন তো আমরা সবসময় স্ত্রীদেরকে মাতার উপরে বসায় রাখতাম তুলসী সেবা করতাম ওদেরকে আর যদি পায়ের হাড় দিয়ে স্ত্রীদেরকে আল্লাহ পাক বানাইতেন তাহলে আসার সময় এক লাঠি মারতাম যাওয়ার সময় কি এক লাঠি মারতাম ফুটবলের মতো ওদেরকে ব্যবহার করতাম এর জন্য মাথার হাতিও বানান নাই পায়ের হাতিও আল্লাপাক বানান নাই আমাদেরকে বানিয়েছেন এমন এক জায়গার একটা হাঁ দিয়ে মানুষের বাম দুধ বাম দুধের নিচে মানুষের কলপ যেটাকে বিল বলা হয় বিল বাম দুধের নিচে এই দিলের সাথেই যে হাড়টি ওই হাড় দ্বারা আল্লাহ পাক হাওয়া আলাই সাল্লাহামকে সৃষ্টি করে জগতের মানুষদেরকে এই কথাই বুঝিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের বিলের সাথে যে হাড় লাগানো ওই হাড় দ্বারাই যেহেতু আমি হাওয়া আলাইয়া সালাতামকে সৃষ্টি করেছি সুতরাং তোমরা সব সময় তোমাদের স্ত্রীদেরকে দিলের কাছে রাখবে কথা বুঝছেন আপনারা দিলের কাছে রাখবে কিন্তু দিলের কাছের হাঁ দিয়ে আমি ওদেরকে সৃষ্টি করেছি হুল্লা লিবা লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ পোশাক উন্না লিবাস লিবাস মানে পরিচ্ছদ পোশাক স্বামীদেরকে স্ত্রীর জন্য পরিচ্ছদ বলেছেন স্ত্রীদেরকে স্বামীর জন্য পরিচ্ছদ বলেছেন কি মিললে কথার ভিতরে পোশাক পরিচ্ছদ যেমনি ভাবে মানুষের দুষ ত্রুটি চুপায় আপনার দেহের ভিতরে কোন জায়গায় একটি দাগ আছে এটাকে আমি বলতে পারবো কেন পারবো না যেহেতু পোশাক দ্বারায় আপনার শরীর ঢাকা কোথায় আঘাত আছে কোথায় বিশি পাত্রা আছে এগুলো বোঝা যায় না পোশাকের কারণে স্ত্রীদেরকে বলেছে যে স্বামী হচ্ছে তোমাদের পরিচ্ছদ পরিচ্ছদ যেমনি ভাবে পোশাক যেমনি ভাবে দেহের দোষ ত্রুটি চুপা স্বামীদেরকে নসিব করেছেন হে স্বামীর গোষ্ঠীরা স্ত্রীর দোষ ত্রুটি তোমরা চুপাই না বাইরে গিয়ে বন্ধু মহলে গিয়ে স্ত্রীর দোষ ত্রুটি তখন চর্চা করবে না স্ত্রীদেরকেও বলেছেন স্বামীর যদি কোনো দোষ তোমার গোষ্ঠীতে থাকে এগুলো তখন বাহিরের মানুষের কাছে গিয়ে চর্চা করবে না পোশাকের ন্যায় একজন আরেকজনের দৃষ্টি চুপাইয়া রাখবা আনাবি সাহেবিন رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من شر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفزي إلى امرأته وتفزي إليه ثم ينشر سرها আল্লাহর নবী হাদিসে করতে বলেন কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণিত ওই লোক হবে যে লোক তার স্ত্রীর গোপনীয় কথা অন্যের কাছে বলে দেয় এবং ওই মহিলা সবচাইতে ঘৃণিত যে মহিলা স্বামীর গোপনীয় কথা অন্যের কাছে গিয়ে বলে দেয় সর্বাধিক নিকৃষ্ট ভাইরা আমাদের অনেকের ভিতরে এ ধরনের স্বভাব আছে স্ত্রীর দুশ্চর্চাগুলি আমরা বাইরে নিয়ে দোষজ্ঞতা হতে পারে অথবা আজকে রাত্রে স্ত্রীর সঙ্গে শুয়ে শুয়ে কি আবাদ করেছেন কি কাজ করেছেন কোন পদ্ধতিতে কাজ করেছেন এগুলো সাধারণত আমরা যুবক ভাইরা বন্ধু মহলে গিয়ে আলোচনা করে খবরদার ধমক এসেছে সবচেয়ে নিকৃষ্ট লোক হবেন আপনি আপনার স্ত্রীর সাথে আজকে কি কাজ করেছে এটা অন্যের কাছে বলার কি স্ত্রীদেরকেও বলেছেন খবরদার স্বামীর দোষ যেখানে সেখানে চর্চা করি না আমাদের দেশে উভয় গোষ্ঠী স্বামীও চর্চা করে স্ত্রীও কি করে আল্লাহ পাক বলেছে হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহ তারা তোমাদের জন্য পরিচ্ছদ তোমরাও তাদের জন্য পরিচ্ছদ পরিচ্ছদ যেমনি ভাবে দুষ্ট্রুটি চুপায় তোমরাও একে অপরের দ্রুষ্টুটি চুপাবে বাইরে গিয়ে মানুষের সামনে লোকালয়ে এগুলো আলোচনা করতে পারবে না হাকিম আক্তার সাহ রহমতুল্লাহ আলাই ঘটনা লিখেছে সুন্দর ঘটনা এক লোক স্ত্রীকে তালাক দিয়েছে এক ভদ্রলোক একটা লোক এসে জিজ্ঞাসা করলো ভাই তুমি তো তোমার স্ত্রীকে তালাক দিয়েছো কেন তালাক দিয়েছে ওই ভদ্রলোক উত্তর দেয় এই মহিলাটা যখন আমার স্ত্রী ছিল যতদিন আমার দাম্পত্যে ছিল ততদিন আমি তার কোনো দোষের কথা অন্যের কাছে বলি নাই আর আজকে তো আমি তাকে তালাক দিয়েছি সে এখন আমার স্ত্রী না সুতরাং স্ত্রী থাকা অবস্থায় তার দোষের কথা আমি বলি নাই আর যখন আমার স্ত্রী না সে এখন আমার ফর হয়ে গিয়েছে সুতরাং এই অবস্থায় কেন তার দোষের কথা আমি তোমার কাছে বলব এই জন্য আমার ভাইরা খুব সতর্ক খুব সাবধান হাসি খুশি বন্ধুরা নতুন বিবাহ করে বলে পরের দিন বন্ধু মহলে গিয়ে খবরটা আল্লাহ হচ্ছে এটা নিষেধ এটা গোপনীয় গোপনে রাখার বস্তু প্রকাশ করার বস্তু নয় নাম্বার দুই জামা যেমনিভাবে মানুষের অতি নিকটে থাকে আপনারাও এখানে আমার নিকটে ঠিক কিনা কোন যে এক হাত দূরে বা দুই হাত দূরে আপনারা আপনাদের থেকেও বেশি নিকটে আমার কে সবাই কথা বলেন না কেন আমার জামা না আমার নিকটে হ্যাঁ আল্লাহ পাক বলেছেন জামা যেমনি ভাবে তোমার সবচাইতে নিকটের জিনিস স্বামীকে বলেছেন ও স্বামী সব চাইতে স্ত্রীকে নিকটে রাখবা আর স্ত্রীকেও বলেছে তুমি তোমার স্বামীকে সবার থেকে নিকটে রাখবা জামার বিল মারু নারীরা ছিল চরম অবহেলিতা দুর্ব্যবহার করা হতো আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করব বড় বড় তার যুগে মুশ্রিকিন আরব তথা আরবের পুত্তলিকরা কোন কন্যা সন্তান জন্মের সাথে সাথে পাঁচ ভাবে তাকে হত্যা করতো ওলামাই আমাদের দ্বারা পাঁচ ভাবে জন্মের সাথে সাথে গলা টিপে শ্বাস রুদ্ধ করে এই নবজাতক পশ্চিম মেয়েটাকে হত্যা করা হতো কি অপরাধটা নাম্বার দুই বিশাল বাড়ি একটি পাথর তার মাথার উপর নিক্ষেপ করত সঙ্গে সঙ্গে মাথা ফেটে তাৎক্ষণাৎ মারা যেত নাম্বার তিন ছুরি দিয়ে জবাই করা হতো জন্মের সাথে সাথে সিএডি আগে থেকে ফিট করা নাম্বার চার জীবিত দাপন করা হতো ওয়াইজাল মাও এত সুইলাত বিআইয়ে কুতিলাত কালকে আমাদের দিন ওদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে নারীদেরকে জীবিত দাপন করেছ আজকে বলতে হবে আমাদের পাঁচ নাম্বার যাদের অন্তর একটু দয়া মায়া ছিল ওরা পাথর মারত না জবাই করত না ওরা একটা মানুষ আমাদের দেশে মারা গেলে যেভাবে দাফন করে জীবিত একটা মানুষকে ওইভাবে কাপন কাপড় ফরাইয়া জীবিত মানুষটাকে দাফন করে দিত যাদের অন্তর একটু দয়া মায়া ছিল ওরা মোট কথা ফাঁসভাবে তারা নারীদেরকে হত্যা ইসলাম এসে অন্তহীন ভাষায় যখন ঘোষণা দিয়েছে যে নারীরা শুধু মানুষ নয় এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ নবী হাদিসে বলেছেন আজ দুনিয়া কুল্লুহা মাতা অপরের মাতা এই দুনিয়া আলমার আতুসলেহা পুরা দুনিয়া ব্যবহার সামগ্রী আর সবচেয়ে উৎকৃষ্ট ব্যবহার সামগ্রী হচ্ছে সতী নারী ভাইরা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াশরুহুন্না বিল মারুফ হে আমার মহিলাদের সঙ্গে তোমরা সবভাবে জীবন যাপন করো আসো জীবন যাপন করো মহাসমাজ সৎভাবে জীবন যাপন করো আল্লাহ পাক সুপারিশ করতেছে আমাদেরকে তাকে সুপারিশ করতেছে আমার ভাইরা আজকে এমপি মানুষের জন্য সুপারিশ করে চেয়ারম্যান মানুষের জন্য সুপারিশ করে মেম্বার মানুষের জন্য সুপারিশ করে একজন চেয়ারম্যান মানুষের জন্য সুপারিশ করে মন্ত্রী সুপারিশ করে প্রধানমন্ত্রী সুপারিশ করে যদি প্রধানমন্ত্রী কোথাও সুপারিশ করে তাহারও চাকরির বিষয়ে যার কাছে সুপারিশ করে ওই লোকটা এই বিষয়টাকে একটা গুরুত্ব দেয় কিনা সবাই বলেন দেয় কিনা প্রধানমন্ত্রী সুপারিশ করেছে না জানি যদি তার কথা না শুনি বারোটা বাজায় দেয় কিনা আবার হয় রাজা বিরাজ আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মানুষেরকে সুপারিশ করছে ও পৃথিবীর মানুষেরা আসির হুন্নাবিল মারু স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবন যাপন করো কে সুপারিশ করতেছে স্বয়ং আল্লাহ সুপারিশ করতেছে তাহলে সৎভাবে জীবনযাপন করা কতটুকু কর্তব্য আমাদের উপর এটা আল্লাহর অর্ডার কোন প্রধানমন্ত্রী আর মন্ত্রী রাজার অর্ডার নয় আজকে আমরা বাইরে গিয়ে কত হাসি তামাশা খেল তামাশা বন্ধু মহলে কত গপ গুজা রাত্রে রাত হাসি খুশিতে কাটাই দিই আমরা ফোন আলাপ করি অবৈধভাবে যখন আমি ঘরে যাই তখন মনে হয় যেন আমি শ্যামবাগ থানার দারোগা ঠিক কিনা শ্যামবাগ থানার কি দারোগা যেন বড় ঢুকতেছে চোখ লাল খুব গাম্ভীর্যপূর্ণ ভাব দিয়ে এই লোকটাই আধা ঘন্টা আগে বন্ধুদের সঙ্গে কত আলাপ আলোচনা করেছে হাসি ঠাট্টা কত রং তামাশা কিন্তু যখন স্ত্রীর কাছে গেছে বেগমগঞ্জ থানার দারোগা সেজে গেছে এখন এখন চুপচাপ স্ত্রী ভয় কথা বলে না ছেলে ভয় কথা বলে না ওই বেটা তুমি অন্যান্য মহিলার সঙ্গে যেভাবে আলাপ করো ফোন আলাপ কে ঘন্টা ফ্রি টক টাইম ঘন্টা কে ঘন্টা আলোচনা করো যদি তুমি তোমার স্ত্রীর সাথে এক মিনিট ওইভাবে হেসে কথা বলতে আমি তো বলবো তোমার স্ত্রী কখনো তোমার অবাধ্য হবে না ঠিক না বেঠিক যে স্বামীরা বাইরে গিয়ে কি সুন্দর আলোচনা করে কিন্তু স্ত্রীর কাছে গেলে খুব মনে যেন উনি একটা কিছু আর এখন স্ত্রীর সঙ্গে কথা বলে না ভয় সবাই অস্থির ঘরের ভিতরে আর তুমি যদি স্ত্রীর সঙ্গে হাসতে পারো আর স্ত্রীকে বলেছে তুমি যদি স্বামীকে দেখে হাসতে পারো আল্লাহ পাক আল্লাহ পাকের রহমত তখন আসমান থেকে বৃষ্টির ন্যায় অবতীর্ণ হতে থাকে আল্লাহ পাক মহিলা গা থেকে সৃষ্টি করেছেন সোজা হা দিয়ে নাকি বাঁকা হা দিয়ে এরা জীবনে সোজা হবে না কেন এদের মূল তো বাঁকা বাঁকা হা দিয়ে সৃষ্টি করেছেন এরা আপনি সোজা করতে পারবেন ওই না ওরা সোজা কথা বলতে পারে না ও সমদালির মা লবণ লাগবে প্রশ্ন করেছিল ধরো লবণ লাগলে বলবো হ্যাঁ লাগবে না হয় লাগবে না হয় লাগবে না হয় এ দুটো উত্তর কিন্তু সে বলে কি লবণ কবে গিয়েছেন আপনি কি ভুলে গেছেন তোমার কাপড় চয়েস হয়েছে আপনি কি সত্যি চোখকে কি আমি কেমন কাপড় পরে আপনি জানেন না আপনি যে কাপড় ক্রয় করবেন এটা জিন্দিগিতে ওদের চয়েস হবে না বাড়ির পাশের ঘরের মহিলারা যে কাপড় পরে আরো কম দাম পাঁচ হাজার টাকা কম ওটা ওদের চয়েস হয় এটা ন্যাচারাল জন্মগত স্বভাব ওদের আল্লাহ যেহেতু ওদেরকে বাঁকা করেই সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেছেন এটাই সুন্দর এই যে সুন্দরবন খুলনার সুন্দরবন সারা বিশ্বের মানুষ সুন্দরবন দেখার জন্য আসে সুন্দরবনের সবগুলো গাছ সোজা নাকি বাঁকা গাছও আছে এই বাঁকা সোজা মিলেই বাগানের সৌন্দর্যতা কেউ সোজা থাকবে কেউ বাঁকা থাকবে তুই বাঁকাকে যদি সোজা করতে যাও সোজা হবে না এটা ভেঙে যাবে অকাশরুহা তালা কুহা ভেঙে যাওয়া মানে তোমার দাম্পত্য জীবন দেখবা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে যদি সোজা করতে যাও এটাকে এভাবেই কাজ নিতে হবে ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই আল আরফি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই একজন খলিফা আব্দুল্লাহ আরফি রহমতুল্লাহ আলাই এক বাড়িতে মেহমান হয়েছেন সস্ত্রী খাওয়া দাওয়ার পর ডক্টর আবদুল্লাহ আরফি রহমতুল্লাহ খুব প্রশংসা করতেছে যে মাশাল্লাহ খাবার খুব স্বাদ হয়েছে বুঝতো রান্না খুব স্বাদ ভাতের পাত্র শাক এভাবে বিভিন্ন তরকারি নাম নিয়ে প্রশংসা শুরু করছে আমরা তো এখন খেতে বসলে খাওয়ার বদনামি করি না মহিলা আমাদেরকে নিয়ে আসা আরো বড় বিপদে আমি আমার বউকে নিয়ে তত বিপদ আছে হে আমাকে নিয়ে আরো বেশি বিপদে আছে কোন প্রকারেই সামনেকে খুশি করতে পারে না যত সুন্দর আইটেম দিয়ে ফর্মুলা নিয়ে তরকারি ভাগ করে না কেন স্বামী একটা দোষ অবশ্যই করে খবরদার মা কান নবী আলাইসালাম আইয়া আল্লাহর নবী খাবারের দোষ কখনো তালাশ করতেন না একটা বাচ্চা কোলে কাকে নিয়ে কত কষ্ট করে দুই তিন ঘন্টা করে আগুনের পাশে বসে তোমার জন্য রান্না করে আর তুমি গিয়েই নাক ছিটানো শুরু করো হায়ওয়ান প্রচুর স্বভাব তার করে ডালে হয়ে গিয়েছে তো আমার ভাইরা তিনি যখন প্রশংসা শুরু করছে আব্দুল্লাহ আলাদুল্লাহ রহমতুল্লাহ আলাই ভিতরের থেকে কান্নার আওয়াজ আসছে খুব কান্নার আওয়াজ আসছে আবদুল্লাহ আরবি রহমতুল্লাহ ভয় পেয়ে গেল যে কিরে এভাবে কাঁদতেছে কেন ভিতরে আমরা কোনো অপরাধ করে ফেললাম নাকি আমরা মেহমান আছি খাওয়ার জন্য মানে খাবারের প্রশংসা করতেছি কিন্তু একটা মহিলা কাঁদতেছে তার কারণটা আবদুল্লাহ আরবি রহমতুল্লাহ কান্নার কারণ জিজ্ঞেস করলো যে তুমি কেন যাচ্ছ গৃহিণীকে জিজ্ঞাসা করছো সে কান্না তো সংবরণ করতে পারছে না তারপরে বলছে যে আপনি আজকে এক বেলা খাবার খেয়ে যতটুকু প্রশংসা আমার করতেছে আজ আমি এক স্বামীর সাতত্রিশ বছর ঘর করতেছি কয় বছর এই সাতত্রিশ বছরে কোনোদিন আমার স্বামী কোনো একটা রান্না বান্নার পরে কোনোদিন একটা বারও আমার প্রশংসা করে নাই আর আপনি আজকে এক বেলা খেয়ে আমাকে কি করতেছেন খুব আমার ভাইরা আল্লাহ সুপারিশ করতেছেন খবরদার কোন রাজা নয় মন্ত্রী নয় চেয়ারম্যান চাপ নয় আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো সদ আচরণ করো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন বিক্ষোভ মোরফ পাইয়া স্ত্রীকে বলছে পাঠ করা হয় সন্তান বাচ্চাকে কাচ্চা দিয়ে খাবো বেসারিত যে সমস্ত ফ্যামিলিকে সপ্তাহে দুই চারবার বুস্ত ভাগ করা হয় ওদের কিছু বুস্ত রান্না করার কিছু আন্দাজ আইডিয়া থাকে এই মহিলা তো মাঠে একবারে গুপ্ত খাবার পায় না এই পাঠ করবো কেমনে আইডিয়া তো তার ততটা নাই মোরগ রান্না করতে গিয়ে লবণ বেশি পড়েছে এমন বেশি এটা মুখে দেওয়ার মতোই না ফকির বেচারা খেতে বসতে অত্যন্ত আগ্রহ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মাসাল্লাহ এমন লবণ মুখে দেওয়ার মতো না বহু চেষ্টা করছে খেতে পারে না ভিতরে যায় না কটা চিন্তা করলো আমি একজন আল্লাহর বান্দা সে একজন আল্লাহর বান্দি সে একজন আল্লাহর কি খাবার পাক করছে অবশ্যই ইচ্ছাকৃত আমার স্ত্রী এমন করে নাই তার ভুল হয়েছে ধৈর্য ধারণ করে চুপে চাপে খাবারকে চলে গেছে মৃত্যুর পর তার এক শুভাকাঙ্ক্ষী শব্দ থেকে জিজ্ঞেস করলো যে আল্লাহ কিরূপ আচরণ করেছে তোমার সাথে আমার ভাই জীবনে কোনো নামাজ রোজা পড়তে পারে নাই ভিক্ষাবৃত্তির জন্য আমার স্ত্রী মরজে লবণ বেশি দিয়েছে স্ত্রীকে কোনো কথাবার্তা না বলে ধৈর্য ধারণ করার কারণে রব্বুল আলমিন আমাকে মুক্তি দিয়েছে এই জন্য আমার ভাইরা আল্লাহ বলেছেন সৎভাবে জীবন যাপন করো একটা মহিলা বাড়িঘর সব কিছু ছেড়ে আপনার চেহারা দেখে আপনার বাড়িতে আসছে সে কাউকে চিনে না চিনে মাত্র আপনাকে স্বামীকে আপনার হাতেই তো তুলে দিয়েছে তার অভিভাবক এই মহিলা যাবে কোথায় নির্যাতন করলে আল্লাহর মানুষ এই তালা হয়েছে কেন আর এটা তো হুর হুরের থেকেও উত্তম তোমার জন্য মহিলা তুমি যাকে বিয়ে করছো বুঝতে হবে এটাই আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন এটা আল্লাহর নির্বাচন কার নির্বাচন আল্লাহর নির্বাচন যেমনই হয়েছে এটা তোমার স্ত্রী এখন এটা আল্লাহর নির্বাচন ধৈর্য ধারণ করো হজরত সালামা রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করলে আর রসুল আল্লাহ জাননা থেকে হুরদের দাম বেশি হবে না দুনিয়ার স্ত্রীদের দাম বেশি হবে আল্লাহর নবী বলেছেন হে উম্মে সালামা হুরদের থেকে কুটি কুটি গুণে দামি হবে দুনিয়ার স্ত্রীগণ কেন বিশলাতে হিন্না জান্নাতের জীবনে নামাজ পড়ে নাই নামাজ পড়েছে কিনা জান্নাতের জীবনে রোজা রাখে নাই জাকাত দেয় নাই সৎকা দেয় নাই কিন্তু দুনিয়ার স্ত্রীরা নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে সৎকা দিয়েছে এই জন্য দুনিয়ার স্ত্রীদের দাম জান্নাতের হুরদের থেকেও কুটি কুটে গুলে বেশি হবে আল্লাহ নির্বাচন কালো মহিলা আপনার ভাগে পড়ছে এটা কার নির্বাচন কোন বেটা বিয়ের আগে কয় না যে আমি কালো মেয়ে বিয়ে করব কয় নাকি যখন খোঁজাখুঁজি শুরু হয় তখন কইতে কয় উকিল দেখো বা একটু লম্বা চড়ায় দেখেন একটু সুন্দর টুন্দরি কম তো একটা বিয়ে তো বিয়ে জীবনে একটাই করে একটু সুন্দর দেখে দেখেন কি কন এইভাবে কয় না যে বেটা কইছে সুন্দর মেয়ে দেখে এই লোকটা আবার কালো মেয়ে বিয়ে করে বুঝতে হবে এটা কার নির্বাচন আল্লাহর নির্বাচন সুতরাং যেটা আসবে এটার উপরে ধৈর্য ধারণ করুন এটার ভিতরে মঙ্গল এটার ভিতরে কল্যাণ আপনার জন্য আপনি যে আপনার স্ত্রীকে মহাব্বত করেন এটা কাজে কর্মে বুঝাইতে হবে এমনি খুব ভালোবাসা ভালোবাসা হবে না কাজে কর্মে এটা বুঝিয়ে দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি কিভাবে সেটা বুঝাবেন হাদিস শুনো হজরত আশা সিদ্দিকের অভিজ্ঞতা আল্লাহ নবী অত্যন্ত আদরের স্ত্রী বিয়ে যখন হয় নয় বছর আর ছয় বছর ছিল আসার কত বছর বিয়ে হয় ছয় বছর নয় বছর বয়সে নবীজি উঠে এনেন আর আয়সার যখন আঠারো বছর হয় তখন আল্লাহ নবী ইন্তেকাল করবেন পঁচিশ বয়সে আমি হারাল সবচেয়ে আদরের স্ত্রী ছিল পানি পান করতেছে গেলাম আল্লাহ দেখতেছে আয়সা পানি পান করতেছে আয়সা আমার জন্য একদম পানি রাখো কে বলছেন এই কথাটি সবাই কেন বলেন না কে আয়সা আমার জন্য একটু মক্কাতে পানি টান করছে না মরুভূমি হলে হয়েছে আর বুঝি মক্কাতে পানি আর নাই পানি নাই মক্কাতে কেন বললেন আয়সা আমার জন্য পানি দেয় এই জন্য বললেন সাধারণত একজনে পানি পান করার পরে গেলা যে পানিগুলো অবশিষ্ট থাকে এগুলো সাধারণত অন্য খায় না ঠিক কিনা কম এগুলো ফেলে দেয় কিন্তু আল্লাহ নবী মহব্বত বুঝে দিতে যে তোমার থেকে যাওয়া পানিগুলো আমি খাবো এটা মহব্বতের একটি নিজস্ব আয়সা পানি রেখেছেন রাখার উপরে গ্যালাস যখন আল্লাহ নবী হাতে দিলেন আয়সাকে বলছে আয়সা তুমি কোন গ্যালাসের কোন জায়গায় মুখ দিয়ে পানি পান করেছো ওই জায়গাটা একটু আমাকে দেখা দাও সোহান আল্লাহ কোন জায়গায় মুখ দিয়ে পানি পান করেছো ওই জায়গাটা একটু একটু আমাকে দেখাও তো হুজুর এই জায়গা দিয়ে আল্লাহ নবী ঠিক ওই জায়গা দিয়েই মুখ দিয়ে অবশিষ্ট পানিগুলো পান করেছেন আমরা এখন নবীর থেকে অনেক বড় হয়ে গেছি আল্লাহর নবীর স্ত্রীকে মহাব্বত করতেছে এটা কাজে কর্মে বুঝেছেন কিনা এখন কাজে কর্মে বুঝে দিল কিন্তু আমরা তো এখন স্ত্রীকে ভিন্ন নামে ডাকা এটা নবীর শূন্য ভিন্ন নামে ডাকা স্ত্রীকে এটা নবীর হজরত আয়সার নাম তো আয়সা কিন্তু নবীর জীবনে আয়সা বলে ডাক দেয় আল্লাহ নবী অত্যন্ত মায়া করে আয়সাকে ডাকতে হুমায়রা কি বলে বলেন আপনি আপনার স্ত্রীকে একটা ভিন্ন নামে ডাকিয়েন যেটা আপনি আর হে বুঝেন সংসার অন্য কেউ বুঝার দরকার নেই এটা নবীর শূন্য এতে কোনো আপনার মান সম্মান যাবে না নবীর একটা শূন্য দাদায় আপনার স্ত্রীর নামের বাপে যার একটা রাখবেন আপনি একটা নাম রাখে ওইটা দিয়ে তাকে ডাকবেন সেই যেন বুঝে আপনি যেন বুঝেন আর কেউ বুঝার দরকার নেই নবীর থেকে আপনি বড় বিয়ের পরে নবীজি কজায় হাজতের জন্য বের হলেন বের হওয়ার পর আল্লাহ নবীকে আসা দো আমরা দৌড় দিই দেখি কে কতটুকু কে কার আগে যেতে পারে দৌড় প্রতিযোগিতা মুসাবাকাত দৌড় প্রতিযোগিতা দেখ আশা তো ছিল একবার ছুটত না আরে বলেন না কেন নয় বছর বয়সের আশাকে নদী ঘরে তুলে নিলেন বয়স একবারে কম না খুকি একবারে খুকি আল্লাহ নবীটা অনেক বয়স্ক তো নবী দেহ নিয়ে সাধারণ কথা না আয়সা দৌড় মারছে হে আল্লাহ নবী দৌড় দিল আয়সাও দৌড় দিল একবার ওয়ান টু থ্রি দৌড় মারলো কিন্তু আয়সা এগিয়ে গিয়েছে নবী পিছনে থেকে গেছে আয়সা খুব খুশি খুব খুশি হে নবীকে হারিয়ে ফেলছি নবীকে নবী আমি চলে গেছি আল্লাহ নবী পরা ব্যবহার করছে এটা মেনে নিছে তার মানে আয়সা তারপরে খুশি থাকুক সে আমার আগে কি বিজয় সে খুশি থাকুক আরব দিন যখন আসার বয়স হয় আসা তো আসছে আবার একটু দৌড় দেই আজকে আল্লাহ নবী এগিয়ে গেছে আসার থেকে তিলকে আবার তিলকে আল্লাহ নবী বলেছেন আসা ওই যে একদিন স্মরণ আছে তুমি আমাকে পিছনে রেখে তুমি এগিয়ে গিয়েছ আজকে আমি এগিয়ে গিয়েছি বা সমান সমান নবীর সুন্দরটি জীবন আদায় করেছে কখনো যে স্বামী স্ত্রী একটু দৌড় দেই আমরা বলবেন এটা করলে মনে ইমেল চলে যাবে সমাজে তো কি করবো আপনাকে আমি সাতাশ টাকা বাজারে ভর্তি করতেছি এরকম কোন পরিবেশ থাকলে দৌড় লাগা নবীর সুন্দর আমার স্ত্রীকে প্রতি মাসে কিছু খরচ দেওয়া প্রতি মাসে এটা তার কাবির এবং মোহরের অতিরিক্ত কিছু খরচ দিবেন স্ত্রীকে এটাও নদীর সুন্নত বুধুরঘারে তিনি বলেছেন একবার স্বল্প না একশো টাকা দাও প্রতি মাসে দুইশো টাকা দাও এবং এই টাকার খবরও আপনি নিতে পারবেন না যে কোথায় কি করেছো টাকা মেয়েদের অনেক খরচাদি আছে তার বাপের বাড়ি থেকে অনেক লোক আছে তার মা আছে অনেক সময় সে তার মাকে দেয় সে তার বাইকে দেয় দুই চারশো টাকা একশো টাকা তুমি তোমার অ্যাবিলিটি সামর্থ্য অনুযায়ী দাও স্ত্রীকে এটা শূন্যতে আম্বিয়া এবং বুজুর্গানা কিন্তু এর উপর আমল করেছে বলেছিলাম এরা জন্মগত ভাবে বাঁকা এরা সোজা কথা বলতে পারে না বাঁকা কথা বলে এটা যে আমার আর আপনার সাথে তা নয় এটা বড় বড় বুজুর্গদের সাথেও তাদের এই আচরণ কিন্তু নবীদের সাথে ওদের এই আচরণটাই ছিল ভাষা আচরণ পূজা আচরণ তারা জানে না এক বুজুর্গ আবুল হাসান খেরগানি এই কথাটা বলে আলোচনা শেষ করছে আপনারা বিরক্ত হবেন না গত সপ্তাহে আলোচনা করি নাই আর এই সপ্তাহে কাজ হবে কিন্তু খবরটা ঠিক না বুঝাতে দিচ্ছি আমার ঠিক আবুল হাসান খেরগানি রহমতুল্লাহ আলাহ বহুত বড় মাসের একজন বুজুর্গ কত বড় বুজুর্গ আসতেছে ঘটনা শুনলে বুঝতে পারবেন উনি কোন মাসের বুজুর্গ একটা লোক ছয়শত মাইল ফাড়ে দিয়ে তার কাছে আসছে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই উনার একজন মুরিদ ছয়শত মাইল ফাড়ে দিয়ে উনার কাছে আসছে এসে দেখলো যে আবুল হাসান খেরকানি মানে পিসাব বাড়িতে নেই কোথায় নেই বাড়িতে নেই উনি ঘরের দরজা এসে বললো আমার সাহেব কোথায় ফিরকে সাহেব বলা হয় আমার সাহেব কোথায় ঘরে স্ত্রী শুনছে স্ত্রী গরম আর তোমার সাহেব সাহেব কিছু সাহেব আবার আমার ঘর করে আমি জানি হে কত নম্বর সাহেব কিসের চাই বাবা দেখছেন এই লোকটাকে নার্ভাস করে দিল মুরিদ আসছে ফিরের কাছে কিন্তু ফিরের স্ত্রী মুড়িদকে কি বকাঝোকা শায়েক মানে ফির মানে না বকাঝোকা করতেছে এলাকার লোক দৌড়ে আসি বললো বাড়ির পাশে লোক অন্যের স্ত্রী একটু কিটকিটে মেজাজ তুমি মনস্ত নিয়ে নাও তোমার শায়েক বনে গেছে কাঠ কাটতে গেছে তুমি বনে গিয়ে খোঁজো তোমার শায়েককে পাইবা না ওই লোক যাওয়ার শুরু করছে বাড়িতে তো স্ত্রী দাদা করছে একদম মেহমান আসলো ছয় শত মাইল পাড়ে দিয়ে আসার সময় দেখলো আবুল হাসান খেরকানি রহমদুল্লাহ আলাই বাঘের ফিটির উপর সাওয়ার হয়ে আসতেছে সুবাহান কড়া হিসেবে একটা সাপ একে দিদ মাদার সায়ে রোদে পা কেপে সামতম বরফা লঙ্গে দাওয়া তু হাম গরদানা ঝুক মে দাওয়ার মুফিস ये गर्दन ना পিছত যে হুকুমে তুহি যে বাঘ একটা জায়গায় আসা লাগে না যদি বলা হয় বাঘ আসছে বাস্তবে এসেছে কিনা যাচাই ছাড়াই মুহূর্তের ভিতরে মানুষ দৌড়ে আরম্ভ করে আসছে কিনা এখনো যাচাই চলে না শুধু কি আসছে আর এই লোক বাঘের পিঠের উপর সাওয়ার হয়ে আসতেছে কড়াই হিসাবে বিষাক্ত একটা সাপ এই তো হতভম্ব কিরি বাড়িতে গেলাম শায়েক বললাম ওনার স্ত্রী বলে কিসের শায়েক সে আমার আর এই দেখলে বাঘের পিঠে পাহাড়ে আসতেছে সর্বনাশ ওই পিসাবের এলহাম হয়েছে পিসাব বুঝছে যে আমার এই মুড়িতে বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী তাকে কি বকাঝকা করছে যে পিসাবে বুঝে গেছে কুদরতি পাবে তখন পিসাব তার মুড়িকে বলতেছে দেখো আমার স্ত্রী অত্যন্ত তেড়া অত্যন্ত খিটখিটে মেজাবে তার এই স্বভাবের উপর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক আমার ভিতরে এমন একটি পাওয়ার দিয়েছে বাঘ পর্যন্ত এখন আমার কথা শুরু সুবাহান বুজুর্গানে দিন বলেছেন স্ত্রীর আচরণের উপর ধৈর্য ধারণ করলে এত উপরে যাওয়া যায় হাজার সাহায্য পড়িয়াও এত উপরে যাওয়া যায় না এত উপরে মানুষ স্ত্রীর আচরণের উপর ধৈর্য করলে বুঝতে পারে এই জন্য আমার ভাইরা অনেকে এখানে বিবাহিত আছেন আপনারা আল্লাহ সুপারিশ করছে আমার কথা ওয়া চিরুন্নাবিল মাউল পুরানো আয়াত আল্লাহ পুরুষদেরকে বলছেন ও পুরুষেরা তোমরা স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো সদাচরণ করো ওদের আচরণে মনক্ষুণ্ণ হবে না প্রতিশোধ নিতে যাবে না কারণ যে জন্মটাই বাঁকাহারা দিয়ে এরা কখনো সোজা হবে না স্বামীদের উপর স্ত্রীদের হক একটা হক এক মিনিট লাগবে এই কথাটা বলে আলোচনা কিন্তু আর করব না ইনশাল্লাহ ধারাবাহিক চলবে কি হক আল্লাহ পাক কোরআনে বলছে হকের কথাটা ওয়াতুল নিসা হে আমার বন্দারা তোমরা আনন্দ মনে স্ত্রীদেরকে তাদের মোহর কাবিনের টাকা দিয়ে দাও আনন্দ মনে কি মনে আলাকুম যদি তারা স্বেচ্ছায় ওই কাবিন থেকে কিছু ছেড়ে দেয় সেটা আনন্দ মনে আনন্দ চিত্তে তোমরা ভোগ করো স্বাচ্ছন্দ্য ভাবে খাও কোনো সমস্যা নেই তবে স্ত্রীদের মহর কি করো দিয়ে দাও মহর স্ত্রীদের এক নাম্বার অধিকার আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মহর ধরা হয় অনেক চোরা দশ লক্ষ বিশ লক্ষ মার্কেট প্লেটের দাম যেভাবে বেড়েই চলছে গরুর দাম দাবির ওইভাবে এখন বেড়েই চলছে দশ লাখ বিশ লাখ প্রতিযোগিতামূলক ছেলে বলে দরক আমি দেব না আমি কি এই কয়েক মুরব্বীদের মনে কোথায় বলো দশ লাখ টাকা ধরুক আমি দিব না কয় কি কয় না কয় নবী বলেন আমার কোন যদি এই নিয়ে বিয়ে করে যে আমি মহর কাবিনের টাকা দেব না যদি তার ভিতরে এমন একটা নিয়োগ থাকে যতটা বার স্ত্রীর চেহারার দিকে নজর করবে যতটা বার স্ত্রীটাকে স্পর্শ করবে প্রত্যেক নজর এবং স্পর্শ দ্বারা তার আমল আমার জিনার গুণা উঠতে থাকবে আমি দেব না আপনি বলছেন ধরো আমি দেব না নারীর অধিকার নিয়ে যারা স্লোগান দেয় ওদের একজনকে জিজ্ঞাসা করা হলো স্ত্রীর মনকে আদায় করছেন তো সেটা আবার কি কল ওটা তো আমি প্রথম রাত্রে বাসন করে মাফ করাই আনি কেমনে ওই স্ত্রীকে যখন বাসন করে ঢুকিয়ে দেওয়া হয় আমি স্ত্রীকে বললাম যে তোমার গায়ে ততক্ষণ পর্যন্ত আমি হাত দেব না যতক্ষণ পর্যন্ত তুমি মহর কাবিনের টাকা মাফ না করবা স্বামীর বক্তব্য শুনছেন আরে কন্যাটা কি তোমার গায়ে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ পর্যন্ত কাবিনের টাকা আচ্ছা এটা আপনারা কি গো যে মহিলাটা মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বেড়াদার ছেড়ে যেই পুরুষের হাত ধরে যেই পুরুষের চেহারা দেখে তার বাড়িতে এসেছে আর হে যুবক বলতেছে তার গায়ে হাত দিবে না মোহরের টাকা মাফ না করা ছাড়া আপনারাই বলেন মোহরের টাকা মাফ না করা ছাড়া মেয়েটার কোন উপায় আছে এখন বলেন না কেন উপায় আছে নাকি উপায় নাই স্মরণ রাখবেন যুবক ভাইরা ডাকাত দুই প্রকার কোন ডাকাত ক প্রকার আবার বলেন কয় প্রকার একটা রাস্তার ডাকাত আর একটা বাসর ঘরের ডাকাত রাস্তার ডাকাতের থেকেও বাসর ঘরের ডাকাত সব চাইতে জঘন্যতম ঠিক না রাস্তায় ডাকাতি করেন সন্ত্রাসী গাড়ি থামায় টাকা নেন না আরে অবলা নারী যাদেরকে অবলা বলা হয় আপনি তাকে যদি মারেন আচ্ছা ধরবে তার গায়ে এ শক্তি জানায় পাল্টা আপনাকে একটা গুটি দিবে এদেরকে অবলা বলা হয় এ অবলা নারীর সাথে আপনি বাসন করে এমন আচরণ করছেন আপনি জঘন্যতম অপরাধী এবং টাকা আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে স্ত্রীদের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা চলবে এই কথাগুলোর উপর সবাই আমল করবেন যারা সুনত পড়ে না তারা সুনত না আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আলমী